বৈজ্ঞানিক গো মহান গুরু আনগ নবীজি ইয়ানুগা মহান মানুষ তো গাই হাই বাণী ইয়ানুগা মহান মানুষ তো গাই হাই বাণী বৈজ্ঞানিক গো মহান গুরু আনগ নবীজি ইয়ানুগা মহান মানুষ তো গাই হাই বাণী ইয়ানুজ্ঞা মহান মানুষ ঠোকাই হাইবানি আগকালে মানুষের যদি অসুখ হইত আনগো নবীর কাছে গেলে বালা হই যাইত আগকালে মানুষের যদি অসুখ হইত আনগো নবীর কাছে গেলে বালা হই যাইত আনগো নবীর কলমা হুনলে আঙ্গনবীর কলমা হুললে রোগ যাইতো দিশাইনি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি বৈজ্ঞানিক গু মহান গুরু আনগনবীজি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি দমকা হাওয়া কলরা আইয়ে ঘরে ঘরে হোলা মাইয়া জুয়ান বুড়া বেগুন কল মাহরে দমকা হাওয়া কলেরা আইয়ে ঘরে ঘরে হোলা মাইয়া জুয়ান বুড়া বেগুন কল মাহরে ইশার আল্লাহ দিশা হারাই ইশার আল্লাহ দিশা হারাই বেড়া সৌনিয়া আসিল্লি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি বৈজ্ঞানিক গো মহান গুরু আনগ নবীজি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি বৈজ্ঞানীরা মাতা খাডাই রকেট বানাই চাঁদর দেশে যায় আনগো নবী রকেট সারাই সবে মেরা যায় বৈজ্ঞানীরা মাতা খাডাই রকেট বানাই চাঁদর দেশে যায় আনগো নবী রকেট সারাই সবে মেরা যায় রকেট মকেট কালা কবজা রকেট মকেট কালা কবজা হে সুমকি আর আসিল্লি ইয়ানুজ্ঞা মহান মানুষ হাই বাণী বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি ইয়ানুজ্ঞা মহান মানুষ হাই বাণী ইয়ানুজ্ঞা মহান মানুষ হাই বাণী বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি ইয়ানুজ্ঞা মহান মানুষ হাই বাণী ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি ইয়ানুজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি ইয়ানুজ্ঞা মহান মানুষ তো টোগাই হাইবানি